মানুষই ইমান আনত তাহিদুর রবিয়ার উপরে তারা সবাই স্বীকার করত কোরআনকারী বিভিন্ন জায়গায় আল্লাহ তালা উল্লেখ করেছেন ওলাহনসা আলতাহম আল্লাহ যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে কে তোমাদেরকে সৃষ্টি করেছে তো তারা বলবে যে আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে স্রষ্টা এটা আরবের মোশেকা স্বীকার করত তারা স্বীকার করত যে ওমাই ইয়ারজুক হুকুম আসমান জমিতে কে তোমাদের রিজিক দেয় তারা বলতো আল্লাহ আমরা কে তোমাদেরকে অমাইমলিক সামরাওয়াল বাসার কে তোমাদের সবকিছুর মালিক আর তারা বলতো আল্লাহ তা তাদেরকে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করতো করা হতো মাইউদ্দাবুল আমরা কে তোমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে তারা বলতো আল্লাহ তাহলে বোঝা গেল যে আরবের মুশ্রিকরা অধিকাংশ জায়গাতে তারা অর্থাৎ রুবুবিয়তের বেশিরভাগ জিনিসে তারা স্বীকার করত এবং অনেকে সবগুলোই স্বীকার করত কিন্তু তাদের কোন জায়গায় হলো সমস্যা ছিল সেই জিনিসটা ছিল তাহিদুল লোহিয়া তারা আল্লাহর এবাদতের স্বীকৃতি পরিপূর্ণ স্বীকৃতি দিত না আজকে আমরা সেই বিষয়টাই আলোচনা করব যে কিভাবে আল্লাহ তার রুবিয়ত মানার অর্থই হচ্ছে যে তার উলুহিয়তকে মানতে হবে না হলে এই রুবিয়ত মানার কোনো মূল্য থাকে না কারণ আপনি যদি কোনো আল্লাহকে রব হিসাবে মানেন অর্থ হচ্ছে তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রিজিক দিচ্ছেন তিনি আমার মালিক তিনি আমার সবকিছু নিয়ন্ত্রণ করছেন তা আপনি অন্যদিকে কেন যাবেন যিনি আপনার এত কিছু করে দিচ্ছেন আপনার সৃষ্টি করেছেন আপনাকে তিনি মালিক রিজিক দিচ্ছেন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আপনাকে সমস্ত কিছু আপনার ব্যবস্থাপনা করে দিচ্ছেন এবং আপনার জন্য রিজি আপনার জন্য নবী পাঠিয়েছেন আপনার জন্য কিতাব পাঠিয়েছেন আপনার আপনার জন্য বিচারের ব্যবস্থা রেখেছেন আপনার উপর কেউ জুলুম করলে তিনি হাসর মাঠে জুলুমের জবাব দেওয়ার জন্য সবকিছু তৈরি করেছেন আপনি অন্যদিকে কেন যাবেন এটাই হচ্ছে ইস্তিলজাম বলা হয় এটাকে অর্থাৎ কোনো কিছু বাধ্য করে আপনি যেহেতু রব হিসেবে আল্লাহকে মানছেন সেটা বাধ্য করে যে আপনি আল্লাহরই আবাদত করবেন আর কারো আবাদত করবেন না সেটাই হচ্ছে তাহিদুল উলহিয়া অর্থাৎ আজকে আমাদের আলোচনা হবে কিভাবে তাহিদুর উলু তাহিদুর রুবিয়া তাহিদুল উলহিয়াকে বাধ্য করে মানতে বাধ্য করে আবশ্যক করে তোলে সেটা আমরা আলোচনা করব দর্শকবৃন্দ আমরা জানি যে আল্লাহ তালা এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়েছেন কোরআনে কারিমে বলছেন আল্লাহ তালা প্রথমেই প্রথম নির্দেশেই বলেছেন ইয়া ইউহান্না সরবুদুর রব্বা কুমুল্লাজি খালা খলাকাকুম ওল্লাদিন মিম কাবলিকুম লাহাল্লাকুম তাত্তাকুন হে ইমান হে মানুষ হে মানুষরা হে লোক সকল তোমরা ওরবুদু রব্বাকুম তোমরা রবের আবাদত করো কেন আল্লাহজি খালাকাকুম যেহেতু তিনি তোমাদের সৃষ্টি করেছেন সৃষ্টি করার কারণে সেটা দাবি করে যে একমাত্র তারই যে আমাকে সৃষ্টি করেছে তার আবাদত করবো দুনিয়ার মানুষ দেখেন যে কোনো ন্যায়মত দেয় যে কোনো আপনাকে কিছু দেয় আপনি চান তার কথা শুনে চলতে যে আপনাকে টাকা দিবে তার কাজ করেন আপনি যে আপনাকে সম্মান করে তার কথা শুনে চলেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন রিজিক দিচ্ছেন আপনাকে আপনার মালিক তিনি আপনার নিয়ন্ত্রক তিনি সবকিছু তিনি দিচ্ছেন যা চাচ্ছেন তাই দিচ্ছেন আপনি তাকে ছেড়ে অন্যের কাছে কেন যাবেন গেলে সেটা আল্লাহ তালা আল্লাহ তালার রৌবিয়তের পরিপূর্ণ হক আদায় হলো না এই জন্য রৌবিয়ত দাবি করে যে আল্লাহ তালার কথা আপনি শুনবেন আল্লাহ তালার কথা আপনি মেনে চলবেন কিন্তু উপরে বিপরীতটা নয় অর্থাৎ বিপরীতটা নয় যে আপনি আবাদত করলেই আল্লাহ তালাকে আপনি রব হিসাবে মেনে নিছেন আল্লাহ কারণ আপনি অন্য কারো আবাদ করতে পারেন কিন্তু আল্লাহর আবাদ যদি করেন সাথে সাথে এটা প্রমাণ করে যে আপনি আর রব হিসেবে আল্লাহকে মানছেন কিন্তু শুধু রব মানলে আল্লাহকে ইলা হিসেবে মানা হলো না এই জন্য আল্লাহর আবাদতটাই করতে হবে আল্লাহর আবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করতে আপনার আবাদতগুলো আর কারো আবাদত করা যাবে না একমাত্র আল্লাহর জন্য আপনার সবাই আবাদত নির্ধারণ করতে হবে এই জন্য দেখেন আল্লাহ তালা বলছেন কোরআনে কারিমে আয়ুশরিকুন আমা আলা ইয়াকুল কুসাই আন ওহম ইউখলাকুন তারা কি শিরিক করে এমন লোকদের সাথে এমন লোককে আমার সাথে শরিক করে এমন এমন এমন ব্যক্তিদের সৃষ্টিদের আমার সাথে নিয়ে আসে যারা কোনো কিছুর সৃষ্টি করতে পারে না অহম ইউকলাকুন তাদেরকে সৃষ্টি করা হয় অর্থাৎ আপনি যাদেরকে লাত মানাত রজ্জা অথবা মানুষ পীর ফকির কবর অথবা বড় গাছ অথবা যারই এবাদত আপনি করছেন এগুলো তো সৃষ্ট জিনিস এগুলিকে আল্লাহ সৃষ্টি করেন আগেও ছিল না পরেও থাকবে না মাঝখানে এসেছে আল্লাহ তালা আনতে চেয়েছেন এনেছেন আবার নিয়ে গেছেন তিনি মৃত্যু দিয়েছেন চলে গেছে তারা এরা এদের আবাদত কিভাবে আপনি করেন কেন আপনি আবাদত করবেন আপনি যে যাদের সম্পর্কে আপনি কিছুই জানেন না এদের আবাদ কেন করেন এর কেন আবাদ করবেন এমন সত্তাসমূহ যেগুলি সৃষ্ট আপনিও তো সৃষ্ট সমান আপনি তাদের আবাদ কেন করেন আল্লাহ তালা এটা বলেছেন বরং আপনার তো আবাদ করা দরকার যে আপনাকে সৃষ্টি করেছেন যে আপনাকে সৃষ্টি করেন যে সবকিছু সৃষ্টি করেছে যে সবকিছু সৃষ্টি করেছেন তারই শুধুমাত্র আপনার আবাদ করা দরকার যারা সৃষ্ট বা যারা আপনার কোনো কিছু তৈরি করতে পারে না আপনার ক্ষতি বা মন্দের মালিক ন তাদের আপনি কেন ইবাদত করবেন আল্লাহ তালা এটা বলে দিয়েছেন কোরআন করিম সুরা আরাফের একশো একানব্বই নম্বরে আয়ত আল্লাহ তালা অন্য আয়তে বলছেন আফমা ইয়াকলুকু কামাল্লা ইয়াকলুকু আফলা করুন যিনি সৃষ্টি করেন আর যারা সৃষ্টি যিনি সৃষ্টি যারা সৃষ্টি করে না তারা কি সমান হতে পারে আফলা কারণ তোমরা কি একটু নসিহত অর্জন করবে না একটু তোমরা একটু তোমরা বুঝবে না একটু তোমরা স্মরণ করবে না যে কি করছি আমরা এটা যে আল্লাহ তালা তিনি সৃষ্টি করেন আর দুনিয়ার কোনো কেউ সৃষ্টি করতে পারে না তারা সুন্দর জমা করতে পারে একটা সাথে একটা মিশিয়ে নতুন কিছু বানাতে পারে কিন্তু সৃষ্টি যেটা সেটা একমাত্র আল্লাহ তালার অধিকার আর কেউ অধিকার নয় জীবন দানের অধিকার আল্লাহ তালার তিনি শুধুমাত্র জীবন দান করেন তাহলে কেন আমরা আল্লাহকে ছেড়ে অন্যের আবাদত কেন করব আবাদত করার কোনো অর্থ হতে পারে না কোরআন কারিম আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন কুল্লাউকানা ফিহিমা আলিয়াতুন কামা ইয়াকুলুন ইজাল্লাব ইলাহিল আরশে সাবিলা বলুন যদি তারা যেভাবে বলে যে আল্লাহ ছাড়া আরো ইলা আছে যদি থাকতো তারা যদি থাকতো নাই যদি থাকতো তো আল্লাহ আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তারা সেদিকে সেদিকে ধাবিত হতো যে আল্লাহ আজিল আর্শ আল্লাহ তালা তার সন্তুষ্টি কোথায় পাওয়া যায় সেটার দিকে তারা যেত সুতরাং যেহেতু সমস্ত এরাও যাদেরকে তোমরা আবাদ করছো এরাও আল্লাহ সন্তুষ্টির দিকে যাচ্ছে তোমরা কেন আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা একমাত্র যাচ্ছ একমাত্র তোমরাও তোমরাও আল্লাহর আবাদতের দিকে যাও এটাই তাহলে বোঝা গেল যে তাহিদুর রুবি আপনি যদি কোনো স্বীকৃতি দেন আপনার এটা দাবি করে যে আপনি অবশ্যই তাহিদুর লোহিয়া স্বীকৃতি দিবেন অর্থাৎ আবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন আর কারোর জন্য আবাদত করবেন না আর কারোর জন্য আবাদত করবেন না যদি আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা আছে তাহলে আপনার জানা উচিত আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা থাকলে যদি ইলা থাকতো মা রব থাকতো রবে পরস্পর মারামারি লেগে যেত এবং তারা এক কিভাবে পৃথিবী দখল করার চিন্তা থাকতো যেভাবে এখন একই রাষ্ট্রে দুইজন রাষ্ট্রপ্রধান থাকে না তেমনিভাবে একই এই পৃথিবীতে এই সৃষ্টিকুলে আল্লাহ ছাড়া ছাড়া আর কোনো রব নেই এটা আপনার স্বীকার করতেই হবে তাহলে বোঝা গেল যে রব যেহেতু একজন আপনার আবাদত একজনের জন্য হবে আর কারোর জন্য আপনি সে আবাদত দিতে পারেন না দিলে আপনার আল্লাহকে রব হিসাবে আপনার মানা বিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে হয়নি কারণ রব হিসাবে মানার অর্থই হচ্ছে একমাত্র তারই আবাদত করবেন আর কারো আবাদতে ধার ধারবেন না এই জন্য নবীদের আল্লাহ তালা প্রশংসা করেছেন কারণ নবীরা আল্লাহ তালা ছাড়া কারো আবাদত করেনি যেমনিভাবে তাকে রব মানেছে তেমনি তাকে ইলাহ মেনেছে আমাদের ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই প্রথমে তিনি রবিয়তের আলোচনা করেছেন তারপর তিনি উলুহিয়তের আলোচনা করেছেন কেন রবিয়ত ইলুহিয়ত দিকে মানুষকে নিয়ে যায় রবিয়ত যখন স্বীকৃতি দিবেন তখনই বলবেন যে তাহলে আল্লাহ তালা আমাকে এত কিছু দিয়েছেন তিনি আমার সৃষ্টি করেছেন রিজিক দেন জীবন দেন মালিক তিনি আমার মৃত্যু দেন তিনি আমার তিনি আমার বিপদাপদে এগিয়ে আসেন তিনি আমার বিপদাপদে আমাকে দেন তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি আমার সন্তান সন্ততি দিয়েছেন তিনি আমাকে সম্মান দিয়েছেন তিনি সবকিছু দিয়েছেন এবং তিনি আমার নিয়ন্ত্রণ করছেন আখেরা তো দিবেন সব দিবেন আমার কাজ কি আমি তো আল্লাহ দিকে তা একমাত্র তারই ইবাদত করব এই জন্য তিনি আমাদের ইমাম বলতেছেন ইনাল্লাহ ওয়াহেদুল্লাহ শরিক আলাহু এটি হল প্রথম কথা আকিদার ইনাল্লাহ ওয়াহেদুল্লাহ শরিক আলাহু তার কিতাবের প্রথম কথাই হচ্ছে এটা আল্লাহ তালা এক তার কোনো শরিক নেই ওলা ইলাহা রুহু তারপরে তিনি বলছেন আল্লাহ ইলাহা গাই রুহু তিনি ব্যতীত আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এটা হচ্ছে লা ইলাহা ইল্লাহর আরেক অর্থ আমাদের ইমাম লা ইলাহা গাই রুহু বলে এই দ্বিতীয় অংশটা নিয়ে এসছেন কারণ কোন কোন হাদিসে ওলা ইলাহা গাই গাইরু আসছে তিনি হাদিসের শব্দটাই নিয়ে আসছেন ওলা ইলাহা গাই রু লা ইলাহা গাই গাইরুকা আছে সেখানে কোন কোন হাদিসে সেটা লাইলাহ গাইরুহু সেটা তিনি নিয়ে এসে সেটার একই অর্থে নিয়ে এসেছেন অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই শুধু বোঝা গেল লাইলা ইল্লাল্লাহ এবং লাইলাহ গাইরুহু একই অর্থবোধক দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই শুধু শব্দের পার্থক্য অর্থভাবে এক অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই লা ইলাহ গাইরুহু আল্লাহ ছাড়া তিনি ব্যতীত আর কোনো প্রকৃত ইলাহ নেই লাহ ইল্লাহ আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই অপ্রকৃত ইলাহ দুনিয়া ভর্তি হয়েছে এই জন্য অবশ্যই অর্থ করতে হবে প্রকৃত শব্দটি এখানে যোগ করতে হবে না দুনিয়াতে ইলাহার অভাব নাই মানুষ ইলাহ ইলা মানুষ যাদেরকে আবাদত করে যাদের আবাদত করছে তারাও তো ইলা ইলা অর্থ হচ্ছে মাহবুদ মাহবুদ অনেকের কাছে এরকম বহু মাহবুদ আছে সুতরাং মনে রাখতে হবে অনুবাদের ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন লা ইলাহ ইল্লাহ অর্থ করি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই আর লা ইলাহ গাইরু তিনি আল্লাহ ব্যতীত আর কোনো কোনো প্রকৃত ইলাহ নেই এই অর্থটি করতে হবে আমাদের ইমাম এই বলেছেন যে লা ইলাহা গাই রুহু এর অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এটা তাহিদুল উলহিয়া সাব্যস্ত করছে যখনই আমি একথা বলবো নাকুল ফি তারহিদুল্লাহ আবার বলবো নাকুল ফি তাওহিদিল্লা আল্লাহর তাহিদের ব্যাপারে আমরা বলবো মোতাকিদিনা এই বিশ্বাস করে বে তৌফিক ইলা আল্লাহ তৌফিকে লা গাই গাইরু যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ইলা অর্থ কি সেটা আমরা এখন আলোচনা করবো ইলা শব্দের ইলা যিনি তিনি রব হবেন এতে কোনো সন্দেহ নেই আমরা আলোচনা এটা বুঝতেই পারি যে যিনি ইলা মাহবুদ হবেন ইলা শব্দের অর্থ মালু মালু অর্থ মাহবুদ মাহবুদ তো একমাত্র আল্লাহ তালা আর কেউ তো মাহবুদ হতে পারে না যেগুলি মাহবুদ দুনিয়াতে আছে সেগুলি হচ্ছে অপ অপকৃত মাহবুদ বা যে সত্য মাহবুদ নয় মিথ্যা মাহবুদ মিথ্যা বাতিল অসার অসার উপাস্য অসার মাহবুদ সেগুলি একমাত্র সত্য উপাস্য সত্য ইলা হচ্ছেন সত্য আমাদের সত্য সত্য যার এবাদত করলে আল্লাহ তালা যে আবাদ যার এবাদত গ্রহণযোগ্য করা গ্রহণযোগ্য সে তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ তালা তাঁরই আবাদত আমাদের করতে হবে তো ইলা শব্দের অর্থ হচ্ছে মা মালুহ মা যারা ইলা শব্দের অর্থ করেন যে সৃষ্টি করার যোগ্য তারা ভুল অর্থ করেন ইলা শব্দের অর্থ নয় সৃষ্টি করার অর্থ রবের অর্থ রুবিয়তের অর্থ উলুহিয়তের অর্থ হচ্ছে মা বা মাবুদ উপাস্য মা ইলা শব্দটি মালু অর্থে অর্থাৎ তিনি আমাদের একমাত্র উদ্দেশ্য একমাত্র ইলাহ বা মা আলু তিনি আমাদেরকে সৃষ্টি আমাদের আমাদের যাবতীয় কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য আমরা তাঁরই দাসত্ব করি তাকে ভালোবাসি এবং তার কাছে আশা করি এবং তাকে ভয় পাই এটাই হচ্ছে ইলার অর্থ ইলার ইলার দুই দুই অর্থে ব্যবহৃত একটা হচ্ছে যে ইলা অর্থ হচ্ছে আলু অর্থাৎ যার আবাদত করি তিনি হচ্ছেন আল্লাহ তালা আর কিভাবে করি ইলা দুইটা অর্থ আবাদতের দুইটি অর্থ আছে একটা কিভাবে আবাদ করি আরেক অর্থ হচ্ছে যে কিভাবে আবাদ করি আর কি কি কি জিনিস দিয়ে আবাদত করি দুইটা জিনিসেই আবাদতের অর্থ এই ইলা অর্থ অর্থের ভিতরে পড়ে অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে জুল উলোহিয়া যেমন আল্লাহ শব্দের অর্থ হচ্ছে জুল উলোহি আল্লাহ খালকিহি আজমাইন যিনি আল্লাহ তার সমস্ত সৃষ্টির মাহবুদ হিসেবে স্বীকৃত তিনি হচ্ছেন আল্লাহ তার এই আল্লাহ শব্দের অর্থ করা হয়েছে যেমন ইমা বিজয় তবাই রহমতুল্লাহ আলাই তার তফসির অর্থটি করেছেন তো তার বোঝা গেল যে ইলাহ হচ্ছে মাহ মাহলু হচ্ছে মাহবুদ আল্লাহ ইলাহ গাইরু হচ্ছে লা মাহবুদা ইল্লাহ আল্লাহ ব্যতীত কোন মাহবুদ আমার নেই আমি একমাত্র তারই আবাদত করব এখন প্রশ্ন হচ্ছে আবাদত কি জিনিস কিছু মানুষ আছে আবাদত শব্দটি অর্থ সম্পর্কে তারা ভুল তফসির করে থাকেন আবাদত শব্দের অর্থ মনে করে থাকেন যে আবাদত অর্থ হচ্ছে আল্লাহকে এক আল্লাহকে এক সৃষ্টি করে আল্লাহ আল্লাহ তালা আমাদের একক একক স্রষ্টা মনে করা এটা আবাদত নয় আবাদত হচ্ছে আপনার যত কর্মকাণ্ড আছে অ্যাক্টিভিটিস আছে এগুলো আল্লাহর জন্য নির্ধারণ করা হচ্ছে আবাদত এটাই হচ্ছে এটাই হচ্ছে কিভাবে করবেন দুই দুই পদ্ধতিতে করবেন এক পদ্ধতি হচ্ছে যে আপনার অবশ্যই থাকবে হব্বন কামের জুল্লুন তাম পরিপূর্ণ ভালোবাসা পরিপূর্ণ বিনয় আপনার মধ্যে থাকতে হবে যখন আবাদত করবেন তখন এটা আবাদত হবে আবার দ্বিতীয় হচ্ছে কি দিয়ে আবাদত করবেন এটা হচ্ছে ইসমুন জামিম প্রকাশ্য অপ্রকাশ্য কর্ম এবং কথা যাবতীয় কর্ম এবং কথা প্রকাশ্য অপ্রকাশ্য কি অন্তর্ভিত লুকায়িত আছে সমস্ত কথা এবং কাজ বিশ্বাস সবই প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় কথা ও কাজ যা আল্লাহ তালা পছন্দ করেন এবং ভালোবাসেন সেটাই হচ্ছে সেটাই হচ্ছে আবাদত সেগুলি আবাদতের আবাদতের কর্মকাণ্ড সেগুলি দিয়ে আল্লাহর আবাদত করবেন কিভাবে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় সহকারে আল্লাহ বধ করবেন তাহলে আপনার সেটা আবাদতে পরিণত হবে পরিপূর্ণ বিনয় এবং ভালোবাসার সাথে আপনার আবাদত যদি হয় সেটা আবাদতে সেটা আল্লাহ তার গ্রহণযোগ্য আবাদত হবে আর যদি পরিপূর্ণ ভালোবাসা ভালোবাসা এবং বিনয় দিয়ে অন্য কারো আবাদ করেন সেটা শিরিক হয়ে যাবে অনুরূপভাবে আল্লাহ যে সমস্ত দিন দিয়ে আবাদত করতে বলেছেন সেগুলো যদি কোনো আপনি পরিপূর্ণ এবং ভালোবাসা নাও থাকে অন্য জন্য আপনি কোনো দান করেন কোনো কিছু সেটাও সেটাও শিরিক হয়ে যাবে তো আবাদতের ক্ষেত্রে আপনার আবাদতের ক্ষেত্রে তাহিদের অর্থ হচ্ছে যে আপনার যত কর্মকাণ্ড আছে যেগুলি আল্লাহ তালা অনুমোদন করেছেন সেগুলি পরিপূর্ণ ভালোবাসা বিনয় সহকারে আল্লাহর জন্য করবেন সেটা আবাদতে পরিণত হবে আল্লাহর জন্য করতে হলে পরিপূর্ণ ভালোবাসা বিনয় থাকতে হবে এবং আল্লাহ অনুমতি বিষয় হতে হবে কিন্তু অন্য কারো আবাদত হতে হলে এই দুইটা হওয়া জরুরি নয় যে কোনো একটা হলেই আপনি শিরিক হয়ে যাবে আপনি যদি কোনো পরিপূর্ণ ভালোবাসা অন্য কোনো সত্তার জন্য নির্ধারণ করেন যার অন্য এমন কোনো সত্তার জন্য নির্ধারণ করেন যে এর উপযুক্ত নয় তাহলে আপনি আর সিরিক করে ফেলেন সেটা কোনো খারাপ আত্মহল বাজে জিনিসও হতে পারে কোন ফুটবলও হতে পারে নারীও হতে পারে অথবা দুনিয়ার কোনো সামগ্রী হতে পারে অর্থাৎ আপনি শিরিক হতে হলে আপনার দুইটা জিনিস একত্রিত হওয়া জরুরি নয় যে কোনো একটা যদি কোনো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দেন শিরিক হয়ে যাবে আপনি যদি কোনো সে একটা সেজ দেয় আল্লাহ পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন প্রকাশ্য একটা জিনিস হ্যাঁ এটা সেজ দেয় আবাদত আল্লাহর জন্য করা হলে কিন্তু এটা যদি অন্য কারোর জন্য করেন তাহলে সেটা শিরিক হয়ে যাবে আবার তাজিম পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় যদি কোনো আপনি এমন কিছুতে করেন যেটা আবাদতের জিনিস না যেমন ফুটবলের জন্য আপনি পরিপূর্ণ আবাদত পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় রাখলেন তাহলে আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে ফেললেন অর্থাৎ ফুটবল আপনাদের মাবুদে পরিণত হলো তাহলে বোঝা গেল যে আবাদতের আবাদত যত কিছু আছে যত কিছু আল্লাহ পছন্দ করেন সেগুলি আবাদত হতে হলে আল্লাহর আবাদত হতে হলে আল্লাহ পছন্দ করা জিনিস হতে হবে যেগুলি কোরআন এবং সুন্না এসেছে যে আল্লাহ তালা এগুলি পছন্দ করেন এগুলি ভালোবাসেন প্রকাশ্য অপ্রকাশ্য জিনিস সেগুলি বিনয় এবং পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসা সহকারে আল্লাহর জন্য হলে এটা আবাদত হবে এর বাইরে আপনি পরিপূর্ণ এবং পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসা যাকেই জীবন দিবেন সেটা আল্লাহর ভালোবাসা জিনিস না হলেও সেটা আবাদতে পরিণত হবে অর্থাৎ গায়রুল্লাহর আবাদত হইতে হলে আপনার পরিপূর্ণ দুইটা জিনিস মিল হইতে হয় না বরং দেখুন একটা হলে গায়রুল্লাহর আবাদত হয়ে যায় এবং শিরিক হয়ে যায় সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে একটি জিনিস যে লা ইলাহা গাইরু যখন আমি বলছি যখন আমি স্বীকৃতি দিচ্ছি তাওহিদের যখন বলছি লা ইলাহা গাইরু আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ আমার নেই তিনি আমার প্রকৃত ইলাহ এর অর্থ হচ্ছে আমি আমার জীবনের যত যত বিনয় পরিপূর্ণ বিনয় এবং ভালোবাসা আছে পরিপূর্ণ বিনয় এবং ভালোবাসা দিয়ে এবং আল্লাহ তালার অনুমোদিত বিষয়গুলো সেগুলি দিয়ে একমাত্র আল্লাহ তালার ইবাদত করব সেগুলি প্রকাশ্য হতে পারে অপ্রকাশ্য হতে পারে প্রকাশ্য জিনিস হচ্ছে যেমন সেজদা করা রুকু করা আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা লাইল্লাহ আল্লাহ আকবর এগুলি বলা এগুলি প্রকাশ্য জিনিস আবার অপ্রকাশ্য জিনিস হচ্ছে যেমন আপনার বিনয় প্রকাশ হয় অনেক সময় আল্লাহর উপর তাওয়াক্কুল এগুলি দেখা যায় না আবার ভালোবাসা দেখা যায় না ভয় এগুলি দেখা যায় না দৃশ্যমান নয় তো দৃশ্যমান নয় আল্লাহ থেকে ফিরে আসা এগুলি অনেক কিছুই দৃশ্যমান নয় এগুলি যেমন আল্লাহ তালার আল্লাহ তালার আবাদত এগুলি যদি কোনো কারণে আল্লাহ তালার দিকে না দিয়ে অন্য কারোর প্রতি হয় তখন শির্ক হয়ে যাবে এই জন্য তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে হ্যাঁ আবার ভয় ভয় করতে হবে একমাত্র আল্লাহকেই ভালোবাসতে হবে আল্লাহকেই পরিপূর্ণ ভালোবাসা এর মধ্যে বিভিন্ন বিভিন্ন প্রকার আছে যেগুলি আবাদতের ভিতরে পড়বে না কিন্তু পরিপূর্ণ ভালোবাসা যেটা যেটা হব বলে জাতিহি যেটাকে বলা হয় সত্তাগত ভালোবাসা এবং ভয়ের বিষয়টা আছে পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভয় যেটা সেটাও আল্লাহর জন্য কিন্তু আশা মানুষ আশা করে আশা একমাত্র আল্লাহর কাছেই করা যাবে দুনিয়ার কোনো মানুষের কাছে আশা করে লাভ নাই আপনার সে আশা কোনোদিন পূরণ হবে না আল্লাহ যদি তার মধ্যে মঞ্জুর করেই দেন সেটা হবে নাহলে সেটা শিরকে পরিণত হবে তাহলে আমরা বুঝতে পারছি এবাদতের আল্লাহ কর্তৃক অনুমোদিত প্রকাশ্য অপ্রকাশ্য যে সমস্ত আবাদত আছে সেগুলি আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে পরিপূর্ণ ভালোবাসা বিনয় সহকার তাহলে সেটা আবাদত হবে এই জাতীয় আবাদত আমি আল্লাহর জন্য দিব আর কারোর জন্য দিব না দেখুন দুনিয়াতে কত মানুষ আছে এর বিপরীত কাজ করছে মানত আল্লাহ মানত পুরা করা মানত পুরা করা আল্লাহ পছন্দ করেন আপনি সেটা অন্য জন্য দিচ্ছেন শিরিক করতেছেন আল্লাহর আবাদত হচ্ছে না আপনি অনেক সময় দেখা যায় যে আপনি জবে করতেছেন আল্লাহ অন্যের জন্য আল্লাহ ব্যতীত অন্যের জন্য জবে করতেছেন অন্যের অন্য সন্তুষ্টির জন্য সেটাও আপনার আবাদত হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর জন্য হয় নাই অন্যের জন্য হয়েছে সেজন্য শিরিক হয়ে যাচ্ছে আল্লাহর জন্য হতে হলে আল্লাহর জন্য আবাদতটা হতে হবে সাথে সাথে পরিপূর্ণ ভালোবাসার বিনয় থাকতে হবে সেটা হলে আবাদত হবে কিন্তু অন্যের জন্য হলে যে কোনো একটা হলেই আপনার শিরিক হয়ে যাচ্ছে এবং সেটা আল্লাহর আবাদতে পরিণত হয়নি বরং আপনি ইমান হারা হয়ে যাবেন যখনই আপনি আমি ইমান আনবো আমাদের ইমাম যেভাবে বলছেন লা ইলাহা গাইরু আমরা বিশ্বাস করব মুখে বলবো এবং অন্তর স্বীকার করব অন্তর থেকে স্বীকৃতি দিব তখন অর্থ হচ্ছে আপনার যাবতীয় কর্মকাণ্ড আমলগুলো একমাত্র আল্লাহর জন্য করবেন আপনি আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো আমল করবেন না আপনার আবাদত আল্লাহর জন্য করবেন আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো আবাদত দিবেন না কোরআন এবং সুন্নাতে যে সমস্ত যে সমস্ত জিনিস আবাদ বলে পরিগণিত সেগুলি আমরা আর কারোর জন্য কোনো কিছু কোনোভাবেই দিব না এটা আমরা স্বীকৃতি দিব এটা হচ্ছে আমাদের ইমামের এ কথা লা ইলাহা গাইরু এর অর্থ দর্শকবৃন্দ ইনশাল্লাহ আমরা আমাদের ইমামের বাকি আলোচনা বাকি কথার ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা পরবর্তী অন্য কোনো পর্ব করব ততক্ষণ আপনারা ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু